যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক সেহরিত জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি তারা বিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি সেহেরিতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি তারা বিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি সেহেরিতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি তারা বিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি ইফতারিতে সুখনাবিল তাহার মাঝে নেই যে ফাঁক ইফতারিতে সুখনাবিল তাহার মাঝে নেই যে ফাঁক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক রহমত দেয় ভরে দেয় মাগ ফিরাতের দ্বার খোলা পাপি যত হও গণত আছো যত পথ ভোলা রহমত দেয় ভরে দেয় মাগ ফিরাতের দ্বার খোলা পাপি যত হগনত আছো যত পথ ভোলা রহমত দেয় ভরে দেয় মাঘ ফিরাতে দ্বার খোলা পাপি যত হগনত আছো যত পথ ভোলা আসলে ফিরে নাজাত পাবে আল্লাহ তালার শুনলে ডাক আসলে ফিরে নাজাত পাবে আল্লাহ তালার শুনলে ডাক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক বছর বছর এই যে সুযোগ আসে যে বারে বারে গুনা রাশি মাফ করাতে ডাক দিয়ে যায় তোর দ্বারে বছর বছর এই যে সুযোগ আসে যে বারে বারে দোষী মাফ করাতে ডাক দিয়ে যায় তোর দ্বারে বছর বছর এই যে সুযোগ আসে যে বারে বারে গুণারাশি মাফ করাতে ডাক দিয়ে যায় তোর দ্বারে এই সুযোগ আর পাবি না রে জীবনটাকে করতে পাক এই সুযোগ আর পাবি না রে জীবনটাকে করতে পাক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল